بسم الله الرحمن الرحيم قاسم تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون দয়াময় পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি ত সিন মিম এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত আমি আপনার কাছে মুসা ও ফিরাউনের বৃত্তান্ত সত্য সহকারে বর্ণনা করছি ইমানদার সম্প্রদায়ের জন্য إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ফিরাউন তার দেশে উদ্ধত হয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দুর্বল করে দিয়েছিল সে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত নিশ্চয়ই সে ছিল অনর্থ সৃষ্টকারী ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين দেশে যাদেরকে দুর্বল করা হয়েছিল আমার ইচ্ছা হল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 দেখলেন এদের একজন ছিল তার নিজ দলের এবং অন্যজন তার শত্রু দলের অতপর যে তার নিজ দলের সে তার শত্রু দলের লোকটির বিরুদ্ধে তার কাছে সাহায্য প্রার্থনা করল তখন মুসা তাকে ঘুষি মারলেন এবং এতেই তার মৃত্যু হয়ে গেল মুসা বললেন এটা শয়তানের কাজ নিশ্চয়ই সে প্রকাশ্য শত্রু বিভ্রান্তকারী قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم তিনি বললেন হে আমার পালন কর্তা আমি তো নিজের উপর জুলুম করে ফেলেছি অতএব আমাকে ক্ষমা করুন আল্লাহ তাকে ক্ষমা করলেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়ালু قال رب بما أنعمت علي فلن أكون ظهيرا للمجرمين তিনি বললেন হে হে আমার পালন কর্তা আপনি আমার প্রতি যে অনুগ্রহ করেছেন এরপর আমি কখনো অপরাধীদের সাহায্যকারী হব না فأصبح في المدينة خائفا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 তোমার ভাই দ্বারা এবং তোমাদের প্রাধান্য দান করব ফলে তারা তোমাদের কাছে পৌঁছতে পারবে না আমার নিদর্শনাবলীর জোরে তোমরা এবং তোমাদের অনুসারীরা প্রবল থাকবে